মতো একজন ছিল এ ব্যাপারে তুমি অজ্ঞ ছিলে তাই তোমার সামনে যে আবরণ ছিল তা আমি সরিয়ে দিয়েছি তাই আজ তোমার দৃষ্টি অত্যন্ত প্রখর তার সাথী বলল এ তো সে হাজির আমার ওপরে যার তদারকির দায়িত্ব দেয়া হয়েছিল নির্দেশ দেয়া হলো জাহান নামে নিক্ষেপ করো প্রত্যেক কট্টর কাফেরকে যে সত্যের প্রতি বিদ্বেষ পোষণ করত কল্যাণের প্রতিবন্ধক ও সীমা লঙ্ঘনকারী ছিল সন্দেহ সংশয় নিপতিত ছিল এবং আল্লাহর সাথে অন্য কাউকে ইলাহ বানিয়ে বসেছিল নিক্ষেপ করো তাকে কঠিন আসাবে তার সহগামী আরজ করল হে প্রভু আমি তাকে বিদ্রোহী করিনি বরং সে নিজেই চরম গুমরাহিতে ডুবেছিল জবাবে বলা হলো আমার সামনে ঝগড়া করো না আমি আগেই তোমাদেরকে মন্দ পরিণতি সম্পর্কে সাবধান করে দিয়েছিলাম আমার কথার কোনো রদবদল হয় না আর আমি আমার বান্দাদের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 এবং আমার কাছে সবাইকে ফিরে আসতে হবে সেদিন যেদিন পৃথিবী বিদীর্ণ হবে এবং লোকেরা তার ভেতর থেকে বেরিয়ে জোর কদমে ছুটতে থাকবে এরূপ হাস্য সংগঠিত করা আমার নিকট খুবই সহজ হে নবী ওরা যেসব কথা বলে তা আমি ভালো করে জানি বস্তুত তাদের কাছ থেকে বল প্রয়োগে আনুগত্য আদায় করা তোমার কাজ নয় কাজে তুমি এ কোরআন দ্বারা আমার হুঁশিয়ারিকে যারা ডরায় তাদেরকে তুমি উপদেশ দাও